তোমার বুকে জন্ম নিয়ে তোমার বুকে জন্ম নিয়ে তোমার বুকে জন্ম নিয়ে ধন্য বোধের জীবন তোমার পরিচয় বড় হতে পেরে গর্বে ভরে যায় প্রাণ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে জন্ম নিয়ে তোমার বুকে জন্ম নিয়ে ধন্য মোদের জীবন তোমার পরিচয় বড় হতে পেরে গর্বে ভরে যায় প্রাণ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ রোজ বেহানে পাখির গানে ব্যাকুল হয়ে যায় প্রাণ গাছের ডালে শুনি যখন কুহু কুহু সুরে তান রোজ বেহানে পাখির গানে ব্যাকুল হয়ে যায় প্রাণ গাছে ডালে শুনি যখন কুহু কুহু সুরে তার রোজ বেহানে পাখির গানে বেকুল হয়ে যায় প্রাণ গাছের ডালে শুনি যখন কুহু কুহু সুরে তার ফুলের বাগানে মৌমাছিরাও ফুলের বাগানে মৌমাছিরাও ফুলের বাগানে মৌমাছিরাও মধুর সুরে গায়ে গান তোমার পরিচয় বড় হতে পেরে গর্বে ভরে যায় প্রাণ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে জন্ম নিয়ে তোমার বুকে জন্ম নিয়ে ধন্য মোদের জীব তোমার পরিচয় বড় হতে পেরে গর্বে ভরে যায় প্রাণ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কালো সেই রাত শিউরে উঠি মনে হলে হয়ে যাই নির্বাক একাত্তরের মাস মার্চ কাল সেই রাত শিউরে উঠি মনে হলে হয়ে যাই নির্বাক একাত্তরের পঁচিশ মার্চ কাল সেই রাত শিউরে উঠি মনে হলে হয়ে যাই নির্বাক লাখো শহীদের রক্তে কেনা লাখো শহীদের রক্তে কেনা লাখো শহীদের রক্তে কেনা এদেশ মুদের প্রাণ তোমার পরিচয় বড় হতে পেরে গর্বে ভরে জয় প্রাণ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে জন্ম নিয়ে তোমার বুকে জন্ম নিয়ে ধন্য মুদের জীবন তোমার পরিচয় বড় হতে পেরে গর্বে ভরে যায় প্রাণ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ